All power and might belong to Allah, the Most High, the Great. We made peace a symbol of ours. In the name of peace, we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with. আসসালামু আলাইকুম ভাই আল্লাহ কি আমাদের ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করেন এতে তার কি উপকার হবে বোন আপনি প্রশ্ন করলেন আমরা যে আল্লাহর প্রশংসা করি এটা কেন তার প্রয়োজন আর এতে তার উপকারটা কি বোন আমরা যখন আল্লাহর প্রশংসা করি অথবা ধরুন কেউ বললো আল্লাহ আকবার আল্লাহ সর্বশক্তিমান এতে করে আল্লাহ আরো সর্বশক্তিমান হচ্ছেন না আল্লাহ এমনিতেই সর্বশক্তিমান আপনি আল্লাহ আকবার বলেন দশ লক্ষ বার বা একেবারেই বললেন না আল্লাহ তারপরে সর্বশক্তিমান থাকবেন তিনি সর্বশক্তিমান এবং সর্বশক্তিমানই থাকবেন আমরা আল্লাহ সুবান তাল্লাহার প্রশংসা তার উপকারের জন্য করি না এটার উত্তর দেয়া আছে পবিত্র কোরণে সুরা ফাতিরের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে মানুষ জাতি তোমরাই তো আল্লাহ সোহানো তালার মুখাপেক্ষী তোমাদেরই প্রয়োজন আল্লাহ সোহানো তালাকে আল্লাহ সোহানো তালা তিনি সকল প্রকার অভাব থেকে মুক্ত সমস্ত প্রশংসা তারই জন্য আমরা আল্লাহ তালার প্রশংসা করলে তাতে করে আল্লাহ তালার কোনো উপকার হবে না আল্লাহ তালার যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে আমাদের জন্য এটাই স্বাভাবিক আমরা উপদেশ মেনে চলব সেই লোকের যে বিখ্যাত বুদ্ধিমান জনপ্রিয় আর জ্ঞানী আমরা এমন কোনো লোকের উপদেশ মানব না যে লোক অপরিচিত অচেনা যে বুদ্ধিমান নয় জ্ঞানী নয় সেজন্য আমরা আল্লাহ তালার প্রশংসা করি আমাদের উপকারের জন্য যে আল্লাহ সুবান তালা হলেন সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী তিনি সর্বশক্তিমান সবার উপরে আর আমরা যেন তার নির্দেশগুলো সব সময় মেনে চলি আর এই কারণেই সুরা ফাতিহায় আছে কোরআনের প্রথম সুরা যেটা সালায় সবসময় পড়া হয় প্রথম চার অথবা পাঁচ আয়াতে আল্লাহ সুবাহ তাল্লার প্রশংসা করা হয়েছে বিসমুল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহর আর রহমানুর রাহিম যিনি দয়াময় পরম দয়ালু ইয়া কানা আবুদ ইয়া কানা স্তাইন আমরা তোমার ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি আমরা আল্লাহ সুবাহ তাল্লার প্রশংসা করে নিজেদের বোঝাচ্ছি যে তিনি সর্বশক্তিমান তিনি হলেন এমন একজন যার কাছে আমরা সব সাহায্য চাই এরপরে আমরা সুরা ফাতিহার অন্য আয়াতগুলো পড়ি ইহদিনা আল মুস্তাকিম সিরাত সিরাতাল্লাজিনা আন আমতা আলাইহিম গাইরিল মাকদুবা আলাইহিম অলাদ্দলিন আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট আমরা আল্লাহ তালা প্রশংসা করি আমাদের উপকারের জন্য আর তার কাছেই সাহায্য চাইতে হবে তার কাছে আমরা বিভিন্ন উপদেশ চাইব আমরা তার কাছে সাহায্য উপদেশ চাই যেমন ধরুন একজন লোকের হার্টের সমস্যা আছে সে অসুস্থ যদি অন্য কেউ যে সেখানে অপরিচিত সবার কাছে অচেনা আপনারা তাকে চেনেন না সেই লোক এসে উপদেশ দেয় আপনারা কি তার উপদেশ মানবেন নাকি এমন কোন লোকের উপদেশ মানবেন যে লোক খুব বিখ্যাত হার্ট স্পেশালিস্ট কার উপদেশ মানবেন আপনি এখানে সেই লোকের উপদেশ মানবেন যে একজন হার্ট স্পেশালিস্ট যে একজন ডাক্তার সেজন্য আমরা আল্লাহ তালার প্রশংসা করি আর তাতে করে আমাদের উপকার হবে কিন্তু আমরা আল্লাহ তালার যত প্রশংসাই করি না কেন সেটা যথেষ্ট নয় কারণ পবিত্র করণেশ্বরা কাহাফের একশো নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি সমুদ্রের পানি দোয়াতের কালিতে পরিণত হয় আল্লাহ তালার কথা লেখার জন্য তবে আল্লাহ তালার কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে এমনকি আরেকটাও যদি সমুদ্র আনেন একই ধরনের কথা পবিত্র কোরআনে সুরা লোকমানের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর সব বৃক্ষকে যদি কলম বানাও আর সমুদ্র তার সাথে যদি সাত সমুদ্র যোগ করে কালি বানাও আল্লাহ সুবাহ তালার কথা লেখার জন্য তবু আল্লাহ সুবাহ তালার কথা লিখে শেষ করা যাবে না আপনি যতই প্রশংসা করেন সেটা আসলে যথেষ্ট নয় তারপরও আমরা আল্লাহ সুবাহ তালার প্রশংসা করি আর আমরা আল্লাহর প্রশংসা করলে এতে তার কোনো উপকার হবে না তবে আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে আমরা মেনে নেই তিনি সবার উপরে সুমহান তিনি বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী যাতে করে তার নির্দেশ মেনে চলতে পারি আর সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল পথে থাকতে পারি আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম জাহাঙ্গীর আমি মুসলমান হয়েছি আমার প্রশ্নটা হলো যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালা আদায় করতে না পারি তখন কি করব। ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালা আদায় করতে না পারেন যদি ভালো করে দেখেন দিনের পাঁচ অক্ত সালা আমাদের জন্য ফরজ আপনারা দেখবেন যে ফজরের সালা ভোরবেলার সালা আর এশার সালা রাতের সালা এই দুই ওয়াক্তের সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই মাগরীবের সালাতেও কোনো সমস্যা নেই তবে জোহরের সালার কথা যদি বলেন দুপুরের সালা এই সালা আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময় প্রায় দেখা যায় অফিসে লাঞ্চ টাইমের সাথে এটা মিলে যায় আপনি এখানে সমস্যায় পড়তে পারেন আসরের ওয়াক্তে এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে আর যদি কোনো সমস্যায় পড়েন যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াক্তে কোনো বিরোধ হয় আপনি তখন যেটা করবেন আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে দশ মিনিটের জন্য তিনি ছুটি দেন সালা আদায় করার জন্য তবে বেশিরভাগ মুসলিম আমরা সালা আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি পিকনিকে যাওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য জন্মদিনের অনুষ্ঠানের জন্য কিন্তু সালার কথা বলতে আমরা লজ্জা পাই বেশিরভাগ মুসলিম এ ব্যাপারে লজ্জা পান হীনমন্যতায় ভোগেন আর আপনার বস যদি তিনি অমুসলিমও হন আমার অভিজ্ঞতা আমাকে বলে যে নাইনটি সময়ে তিনি আপনাকে সালা আদায়ের অনুমতি দেবেন তবে অনুরোধ করবেন ভদ্রভাবে নম্রভাবে কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন কিছু মুসলিম আছেন যারা সালার জন্য এক ঘন্টার বেশি সময় নেয় তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল তখন বস চিন্তা করবেন যে সে কি সালার জন্য গিয়েছিল নাকি বেড়াতে গিয়েছিল আমার কোনো আপত্তি নেই যদি কোনো মসজিদে নামাজ পড়তে যান যদি মসজিদটা কাছাকাছি হয় যদি সেটা কাছাকাছি না হয় যেতে অনেক সময় লাগে আপনি তাহলে অফিসের সাল আদায় করতে পারেন আপনি একটা জায়নামাজ জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খণ্ডের বুক অফ সালা ছাপ্পান্ন নম্বর অধ্যায়ের চারশো উনত্রিশ নম্বর হাদিসে যে এই পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে সিজদার স্থান হিসেবে সেজন্য যখনই সালা আদায়ের ওয়াক্ত আসবে সালা আদায় করবে আপনি আপনার অফিসের সালা আদায় করতে পারেন অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন সেখানে সালা আদায় করেন এখানে নফল সালা আদায় করার কোনো দরকার নেই ফরজ সালা আদায় করেন তার পাশাপাশি সুন্নত সালা আদায় করেন সেটা যথেষ্ট আপনি আরেকটা সমস্যা পড়তে পারেন যখন সালা আদায় করবেন হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন যদি এই ছবির কারণে সালা আদায়ের সমস্যা হয় অন্য রুমে চলে যান কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে আরেকটা রুমে চলে যান আর কিছু মানুষ আছে যারা অমুসলিম বসের অফিসে জামাতে সালা আদায় করে জামাতে সালা আদায় আমার আপত্তি নেই তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে আলাদা জামাতে সালা আদায় করতে পারেন আর আপনারা দেখবেন এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খণ্ডে আর হাদিস নম্বর ছয়শো সাতাশ বুক অব আজানের পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি দুজন ব্যক্তি নিয়েও হতে পারে এমনকি দুজন ব্যক্তি তো জামাত হতে পারে তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন কাজ বন্ধ করে সালা আদায় করবেন না আলাদা জামাত সালা আদায় করেন আর যদি একজন লোক যদি কোনো মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে সততার সাথে কোনো বসই যদি অমুসলিমও হন আপনাকে সালা আদায় করতে কোনো রকম বাধা দেবেন না যদি আপনার বস একগুয়ে হয় আপনি তখন এভাবে বলতে পারেন ঠিক আছে আমি টি ব্রেকের সময় বাইরে যাব না আমাকে আসরে সালা আদায়ের জন্য কিছু সময় দেন অথবা আপনি এভাবে বলতে পারেন যদি আমাকে দশ মিনিটের ছুটি দেন ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো তিনগুণ কাজ করে দেবো বিনা পারিশ্রমিকে কাজ করব। ওভার টাইম দেওয়ার দরকার নেই যে কোনো ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি দশ মিনিট ছুটি নিয়ে আধ ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন এমনিতে এখানে দেড় গুণ খরচ হতো আপনি তাকে বলবেন যে আমি তিন গুণ সময় কাজ করব আর এজন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই তিনি রাজি হয়ে যাবেন তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই এক পার্সেন্টের একজন হন সালাদায়ের অনুমতি না দেন তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো চাকরিটা বদলানো সালা আদায় করা ফরজ যদি আপনার বস ওই এক পার্সেন্টের একজন হন আপনাকে সালাদের অনুমতি না দেন চাকরিটা ছেড়ে দেন আপনি জানেন না হয়তো আল্লাহ সুবাহ আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন সেখানে আপনি বেশি আয় করবেন তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান সালা আয় করলে আপনি পরকালে উপকার পাবেন চাকরির কারণে সালা আয় না করলে সেই উপকারটা আপনি পাবেন না দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায় সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী মুসলিম কিন্তু সালা আদায় করে না একাও করে না জামাতেও করে না আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালা আদায় করবেন আর আপনারা এভাবে ব্যবস্থা করে নেন যেন আপনারা সালা আদায় করবেন কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না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 জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরিয়াতের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ তিনি ইসলাম দিয়েছেন এটা একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের মুজাফফর জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় ফেতরতের দাবি মানুষ ধর্ম মানতে পারে আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ প্রতিটি আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ভাই মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালা আদায়ের অনুমতি আছে কিনা পবিত্র করণে এমন কোনো আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাদাইকে নিষেধ করেছে এছাড়াও এমন কোনো সহিহাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদিস আছে যেগুলো উল্টো কথা বলে সৈয়দ বুখারির এক নম্বর খণ্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যয়ন নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে সই বুখারিতে এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় সহি বুখারির এক নম্বর খণ্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও সহি মুসলিমে এটার উল্লেখ আছে সহি মুসলিমের এক নম্বর খণ্ডে এটা আছে বুক অব সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালা আদায় করতো আর সালা আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম শাড়ি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খণ্ড এটা আছে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবাহ তাল্লাহার কোনো ভৃত্যকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খণ্ডে বুক অব সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো একানব্বই বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা একসঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তক্ত করবে সালার দিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা অজুর ব্যবস্থা সালা আদায়ের জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে সমান তবে আলাদা ব্যবস্থা পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে অথবা মহিলারা পেছনে সমান তবে আলাদা ব্যবস্থা যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে এমনকি হারমাইনেও হারমাইন শরীফে মক্কার মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নবমীতে মহিলারা মসজিদে যেতে পারে এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ডও মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকায় মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সহি হাদিসগুলো মেনে চলবেন আর তারাও আল্লাহ সুবাহ মহিলা ভৃত্তদের মসজিদের ভেতরে ঢুকতে কোন রকম বাধা দেবেন না আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম শেখ আহমেদ আমি চাকরি করি আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে আমরা সালা আদায় করতে গিয়ে তাকবির দেওয়ার সময় হাত উপরে তুলি এটার গুরুত্বটা কি ভাই আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবীরের সময় আমরা যে হাত উঠাই এই কাজটার গুরুত্বটা আসলে কি হাত হলো ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে প্রথমটা আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি আমাদের হাত উপরে তুলে আমরা এই কথাটাই বোঝাচ্ছি এ কথাই বলতে চাচ্ছি হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ যেমন পুলিশ বলবে হ্যান্ডসআপ কোনো ডাকাতার উদ্দেশ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করছি আর এছাড়াও আমরা যখন হাত তুলছি এটা আরও বোঝায় যে আমরা আল্লাহর মহত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে আল্লাহ আকবর আল্লাহ সর্বশক্তিমান আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাজ করি আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে আর আমি সব কিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তালার ইবাদতে মনোযোগ দিতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম ইউসুফ দিসাই একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা আমার প্রশ্নটা হলো আমাদের নবীজির জীবনের কোন সময়টাতে আল্লাহ সালা আদায় করার নির্দেশ দিয়েছিলেন আর সবে মেরাজের সাথে সালার সম্পর্কটা কি আমার ধারণা প্রশ্ন দুটি প্রাসঙ্গিক তাই একসাথে বললাম ভাই আপনি প্রশ্ন করলেন যে ঠিক কোন দিন কোন সময় আমাদের নবীজিকে সালা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছিল আর সবে মেরাজের সাথে সালাহ সম্পর্কটা কি ভাই সঠিক দিন বা তারিখ যেমন আমরা জানি ঠিক জন্ম এবং মৃত্যুর দিনটা কিন্তু সালার ব্যাপারটা আমরা ঠিক সেভাবে জানি না তবে নির্দেশটা এসেছিল তিনি নবত লাভ করার প্রথম দিকে কারণ একটা সহিহাদিসে আছে যে ফেরেস্তাদের প্রধান জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে সালার নিয়মটা দেখিয়েছিলেন জিব্রাইল সেখানে তার পা মাটিতে রাখলেন আর মাটি থেকে তারপর পানি বের হয়ে আসতে লাগলো জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে অজু করার নিয়মটা দেখালেন আর সালাদ আদায় করার নিয়মটাও দেখালেন আর নবীজি বাসায় এসে এই কাজগুলি তার স্ত্রী বিবি খাদিজা রাজি আল্লাহ আনহার সামনে করে দেখালেন তাহলে নবীজি এর নির্দিষ্ট পেয়েছিলেন নবতের প্রথম দিকে এবার কয় ওয়াক্ত সালা আদায় করতে হবে আর আপনার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ সবে মেরাজের ব্যাপারে বলি এ কথাটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সুরা ইসরার এক নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমাদের নবীজি ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে তারপর মিরাজের ব্যাপারে আরও কথা আছে এইসবের বর্ণনা সহি বুখারি সহ অন্য সহি হাদিসে রয়েছে যে নবীজি সেখানে অন্যান্য নবীদের সাথে দেখা করেছিলেন মুসা আল্লাহিসাল্লাম ইসা সাল্লাম সেখানে আল্লাহ সুবাহ আল্লাহ নবীজিকে নির্দেশ দিলেন যে মুসলিমরা দিনে পঞ্চাশ ওয়াক্ত সালা আদায় করবে তারপর মুসা সাল্লাম নবীজিকে বললেন সহি বুখারি অনুযায়ী যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ খুব কঠিন হয়ে যাবে মুসলিমদের জন্য আপনি আল্লাহর কাছে অনুরোধ করে এটা কমিয়ে নেন নবীজি গেলেন সালার ওয়াক্ত কমানো হলো তিনি আবার গেলেন নবীজি সালার ওয়াক্ত কমাতে গেলেন আর সবশেষে দিনে পাঁচবার পাঁচক সালার নির্দেশ পেলেন সালাহ আল্লাহ সুবাহ রাজি হলেন আর নবীজিকে বললেন এই পাঁচ ওয়াক্ত সালা আদায় করো তারপর আল্লাহ বললেন এই পাঁচ ওয়াক্ত সালা হবে পঞ্চাশ ওয়াক্ত সালা আদায়ের সমান আশা করি উত্তরটা পেয়েছেন ভাই জাকির আসসালামু আলাইকুম আমার নাম আবদুল্লাহ কারার আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন পাঁচবার সালাহ আদায় করে আর এছাড়াও বললেন মেরাজের বিভিন্ন ঘটনা কিভাবে পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশটা আমরা পেলাম কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে তিনবার করে এইভাবে সালাত আদায় করার কোনো যৌক্তিকতা আছে ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আগেও বলেছি যে পাঁচ ওয়াক্তে নামাজ পড়া ফরজ না ওই কথা আছে কিছু মানুষ তিন ওয়াক্তে নামাজ পড়ে এটা যুক্তি আছে কিনা পবিত্র কোরআন অনুযায়ী আমরা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত সালা আদায় করবো কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে পাঁচ ওয়াক্ত যে ফরজ এটা পবিত্রকরণে বলা হয়েছে সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরার আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার একশো তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরা রুমের সতেরো ও আঠারো নম্বর আয়াতে আছে যদি এই আয়াতগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্ত সাল আদায় করা উচিত তবে আল্লাহ সুবাহ তালা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন পবিত্র কোরআন সুরা নিসার একশো এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালা সংক্ষিপ্ত করতে পারো আমি আগে বলেছি জোহর আসর আর এশার সালা চার রাকাতের বদলে দুই রাকাত পড়া যায় আর যখন সফর করবে তখন তোমরা দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়তে পারো জোহর আর আসরের সালা এছাড়া মাগরিব আর এশার সালা তো একসাথে আদায় করতে পারেন এভাবে দুই ওয়াক্ত একসাথে পড়লে ঠিক আছে সফরের সময় কেউ এভাবে সালা আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না এমনকি হাদিসও বলছে যে আমাদের নবীজির সময়ে সহি বুখারিতে উল্লেখ আছে একবার খুব বৃষ্টি হচ্ছিল লোকজন মাগরিবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না নবীজি তাই দু আক্ত সালা একসাথে পড়লেন তাহলে কোনো বিপর্যয় হলে কোনো অসুবিধা হলে নবীজি দুই অক্ত একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে সেজন্য আমি আসরের সালা আগে পড়ে নেব অথবা আপনি কেনাকাটা করতে গেছেন কেনাকাটা করতে মার্কেটে গেছেন সেখানে কিছু সময় লাগবে সেজন্য আপনি জোহর আর আসরের সালা একসাথে আদায় করবেন এটার অনুমতি নেই সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেক দিন পাঁচ রক্ত সালা আদায় করা উচিত আশা করি উত্তরটা পেয়েছেন And always will the last and final prophet of Allah.